বিদুরী মহারা রাজকার্যে সহায়তা করলেও রাজ্য থেকে কোনো পয়সাগুলি নিতেন না তিনি মাদুগুরি করে খেতেন সময় মতো আসতেন তিনটে বাড়ি ঘুরতেন যা পেতেন আসতেন গিন্নিকে বলতেন এই পেয়েছি এই কর যথা লাভে সন্তুষ্ট সাধুরাও যদি ব্রাহ্মণ বৈষ্ণব যারা যথা লাভে সন্তুষ্ট থাকেন তাদের তেজ আগুনের মতো বৃদ্ধি পেতে হবে আগুনের থেকেও বেশি এগুলো স্বাস্থ্যের বিচার যেসব সাধুগণ যা আপনারা দিলেন ভিক্ষা আজকে এটা পেলাম না ওসব বিচার নেই এই পাওয়া গেছে এই এই ভগবান পাঠিয়েছেন এই কোনো মতে গ্রহণ করে নিজের জীবনযাপন করছেন এই সব ব্রাহ্মণ বৈষ্ণব খেয়াল করলে দেখবেন এদের তেজ আগুনের মতো ওর থেকেও বেশি যারা অপরের ধনেতে লালসা করে ভালো মন্দ খাওয়ার জন্য ভালো আরাম করবো তাদের জীবনে কোটি জন্মেও শক্তি আসবে না আসে না হয় না এর শাস্ত্রের এগুলো বিচার বিদুজি মহারাজ মাদুকুরি করে খেতেন বিদুজি মহারাজ তীর্থস্থানে চলে গেলেন সাধারণ বেশি থাকতেন আর এখন তো আরও বেশি বলকল পরে রয়েছেন কেউ চিনতে পারছেন এদিক বিদুরজি ইনি বিদুরজি মহারাজ কেউ চিনতেই পারবে না সামনে দিয়ে চলে গেলেন আমারই হয় চতুর্ যখন চুরাশি কোষ ভ্রমণ করি সামনে দিয়ে লোক চলে যায় আমাকে চিনতে পারে না এর এমন অবস্থা শরীরের কে চিনবে যারা দেখ সবসময় কথা বলে তারাই ফাঁস দিয়ে চলে গেলে চিনতে পারে না এটা হয় বিদুজি মহারাজ এভাবে নিজেকে গোপন করে সমস্ত তীর্থ পর্যটন করছেন করতে করতে যখন অনেক ঘটনা আছে পরে আপনারা শুনবেন বিদুরের সঙ্গে মৈত্র বিদুরের সঙ্গে উদ্ধবজির সাক্ষাৎকার হয়েছিল এসব প্রসঙ্গ তৃতীয় স্কন্ধে আসবে এখন বিদুরজি মহারাজ তীর্থ পর্যটন করতে করতে একবার চিন্তা করলেন যাই পুরনো জায়গায় একবার যাই কোথায় হস্তিনাপুরে কি করছে ছোট ছোট ছেলেগুলো ছিল বড় স্নেহ দেখি কি করছে ওরা ও এসে দেখলেন এসে দেখলেন তারা রাজ্য রাজধানী ভালোই সামলাচ্ছে কোনো অসুবিধে কিছু নেই কিন্তু যাকে বাঁচাবার জন্য আমি সারা জীবন চেষ্টা করে গেলাম সেই আমার বড় ভাই কে অন্ধ তার কোনো পরিবর্তন হলো না তার লজ্জাও হলো না ঘৃণাও হলো না কি করে সে এই পঞ্চপাণ্ডবের রাজধানীতে বসে তাদের ভালো ভালো তারা খাওয়াচ্ছে না যত্ন করছেন বসে রয়েছে তার কি কালকের কথা মনে নাই কালকের কথাটা ভুলে গেল এই ভীমকে বিষ দান করে ছোট বয়সে চান মেরেছে জলে ফেলে দিল তার ছেলেগুলো তিনি কি জানতেন না যে এই পঞ্চপাণ্ডবকে অগ্নিদাহ করা হবে লাক্ষাগৃহ নির্মাণ করে পাঠালো যেখানে সেটাকে তিনি জানতেন না সবই জানতেন তিনি কি জানতেন না আজকে পুত্রবধূকে এরকমভাবে কাপড় টানছে সবার মাঝখানে লক্ষ্মী স্বরূপিণী তাকে অপমান করছে সবই জানতেন কিন্তু মায়ামোহ যাদের গ্রাস করে তারা জেনেও জানতে পারেন না কেন এটুকু বুদ্ধি তার ছিল না যেটা উচিত নয় কিন্তু কই কিছু তো বলেন নাই সারা জীবন যে যে উপদেশটা তোমার মঙ্গল করে গেল রাজ্য রাজধানীর সমগ্র মঙ্গল বিধানের জন্য চেষ্টা করলো সেই বিদুরজি মহারাজকে তোমার সামনে তোমার ছেলে অপমান করছে দাসী পুত্র ইত্যাদি বলে ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে তুমি কোথায় ছিলে তুমি তো পাশেই বসে রয়েছ তুমি বলতে পারো না কালকের কথা তুমি ভুলে গেছো আজকে এই পঞ্চপাণ্ডব বৈষ্ণব বলে তোমাদের কোনো দোষী তোমাদের কোনো দেশ কোনো দোষী সে দর্শন করে নাই করেছে বরঞ্চ যখন আত্মীয় পরিজনের যে ক্রিয়াকর্ম হয় গঙ্গায় গিয়ে আত্মীয় পরিজনকে পুড়িয়ে শ্মশানে পুড়িয়ে পোড়াবার পর সেই সেই ছাই গঙ্গার জলে ফেলে স্নান করে কাঁদতে কাঁদতে ফেরে তাই তো সেই সময় যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পরে এরকম ধরনের হচ্ছে তখন এই পঞ্চ পাণ্ডব এবং কুন্তি দ্রৌপদী কই এরা তো তোমাদের দোষ দর্শন করে নাই গান্ধারী মাকেও কিছু বলে নাই আর এই অন্ধ ধৃতরাষ্ট্র বরণ উল্টো তার পুত্র আদি মারা গেছে শতপুত্র আহা আমাদের জন্যই মরে গেছে বলে পায়ে ধরে থাকে বললেন যা হয়েছে ভবিতব্য ছিল চলুন আমরাও তো আমার তো তোমারই পুত্র তা তো চলুন তাকে যত্ন করে নিয়ে এলেন সেই থেকে এই রাজধানীতে তারা রয়েছে আপনারা এটা স্বপ্নেও ভাবতে পারবেন না পঞ্চপাণ্ডবের বৈষ্ণবতা যারা এই কুলটাকে সর্বনাশ করার জন্য চেষ্টা করলো এত যত্ন করছে তাকে সকালবেলা উঠেই সকালবেলা উঠেই প্রথমেই গিয়ে স্নান আদি করে গুরুজনকে দণ্ডবোধ করবার জন্য তার ঘরে যান যেখানে অন্ধ ধৃতরাষ্ট্র আছে কই তার তো মনে হয় না যে যুদ্ধ হয়ে গেছে তখনও কপটতা কপটতা করে অন্ধ ধৃতরাষ্ট্র বলছে ভীমটা কোথায় ভীম কোথায় ভীম এসো আলিঙ্গন করি কৃষ্ণ ইঙ্গিত করছেন যে ও না মেরে ফেলবে ও লোহার ভীম এগিয়ে দিয়েছে লোহার ভীম কৃষ্ণ সব জানেন লোহার ভীমটাকে এরম আলিঙ্গন করলো ও লোহার ভীমটা ছাতু হয়ে গেল বলে দেখেছো বুড়োর কাণ্ডখানা এই বুড়ের কাণ্ডখানা দেখেছো বুড়ো হাবড়া হয়েছে এত অনিষ্ট করলো নিজের শতপুত্র গেল এখনো তার আকেল হলো না এখনো ভীমের প্রতি আক্রোশ ভীমকে মেরে ফেলবে আর সেই পঞ্চপাণ্ডব তাদের তোমাদেরকে যত্ন করছে বিদুজি মহারাজ বলছে লজ্জা ঘৃণা কিছুই নেই এই ঘরেতে আরামে রয়েছে খাচ্ছে যাচ্ছে আর আরাম করছে বিদুজি মহারাজ বললেন একে উদ্ধার করা দরকার যখনই বাস্তব সাধুসঙ্গ হয় তখনই উদ্ধার উদ্ধারের প্রসঙ্গ আসে তার আগে নয় বিদুজি মহারাজকে বিদুরজি মহারাজকে এই যে আমাদের যুধিষ্ঠির মহারাজ আদি যখনই রাজধানীতে এসছেন হই হই পড়ে গেছে বিদুরজি মহারাজ এসছে এতদিন পর এত বছর পর হই হই পড়ে তাকে যত্ন করে পূজা করতে করতে নিয়ে গিয়ে তাকে আলিঙ্গন করে তাকে পায়ের ধুলো নিয়ে তাকে স্নান আদি করিয়ে যত্ন করে তাকে বসিয়েছেন বসিয়ে সব পুরনো কথা জিজ্ঞাসা করছেন আচ্ছা তা তো আপনি কিভাবে এইসব তীর্থ আদি পর্যটন করলেন আহা আপনাকে কেউ চিনতে পারতো না নাকি এমনভাবে আপনি নিজের স্বরূপকে গোপন করে আপনি তীর্থ পর্যটন করতেন ভবত ভিদা ভবত বিধা ভগবতাহা তীর্থিভূতা স্বয়ংপ্রভু আপনার মতো মহাভাগবত বৈষ্ণব এত বড় সাধু তার আবার তীর্থ পর্যটনের দরকার পড়ে নাকি কেন সাধুরা তো স্বয়ং তীর্থ আমাদের মহিমা শাস্ত্রের মহিমাতে বলছে সদ্গুরু চরণে জগতের ব্রহ্মাণ্ডের সমস্ত তীর্থ বিরাজমান থাকে একটা সদ বৈষ্ণব বৈষ্ণব মানেই গুরু আর গুরু মানেই বৈষ্ণব দীক্ষা দিল না দিল ভক্তিবিনোদ ঠাকুর এসব ব্যাখ্যা করেছে ইনি দীক্ষা দেন না কাউকে আর না দিলে কি হবে ইনি তো তত্ত্ববিদ পুরুষ তা তিনি গুরু যেই বৈষ্ণব সেই গুরু যেই গুরু সেই বৈষ্ণব বৈষ্ণব নয় অথচ গুরু হয়ে গেছে হয় না গুরু অথচ বৈষ্ণব নয় এটা হতে পারে না এগুলো সব ভক্তিবন ঠাকুর ব্যাখ্যা করেছেন বলছে আপনার মতো যারা অত বড় সাধু যারা ভগবানের চরণ কমলকে হৃদয়েতে আটকে রেখেছে অবরুদ্ধ করে রেখেছে তাদের আবার তীর্থ পর্যটন করতে লাগে নাকি স্বয়ংই তীর্থ একটা সাধু যেখানে যায় সেখানে তীর্থ হয়ে যায় বিশ্বাস হয় না আপনাদের হ্যাঁ যেখানে একজন বাস্তব সাধু যাবে সেইটি তীর্থ হয়ে যাবে সেখানে গয়া কাশি বৃন্দাবন সব বিরাজমান সমস্ত তীর্থ শাস্ত্রের বিচার নরোত্তম ঠাকুর কীর্তনে তো সুন্দরভাবে বলেছেন তীর্থলাভ অর্থলাভ এই আসে ভূমিয়া ফিরে দেশে দেশে আবার অন্যত্র কীর্তন করে বলছেন এই যে তীর্থ আমি করছি সব মনের ভ্রম সকলেই মনের ভ্রম নরোত্তম ঠাকুর এইসব কীর্তনেতে বলেছেন আমি তীর্থ পর্যটন করি বলে মনে করছি সব মনের ভ্রম সর্বতীর্থ গোবিন্দচরণ আর সর্বতীর্থ গোবিন্দের নিজজন সবই একটাই কথা তদর্থক গোবিন্দর চরণ যেন সর্বতীর্থ আর গোবিন্দকে যারা হৃদয়তে প্রেমেতে অবরুদ্ধ করে রেখেছেন তাদের চরণ যেখানে সেখানে সর্বতীর্থ বিরাজমান গুরু গম্ভীর সব ব্যাখ্যা বৈষ্ণব তত্ত্বে সব কথা বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন স্থানেতে উল্লেখ আছে তাই জন্য যুধিষ্ঠির মহারাজ বলছেন ভবদ্ভিদা ভাগবতাহা তীর্থীভূত স্বয়ং প্রভু আপনি তো স্বয়ংই তীর্থ আর তীর্থী কুরবন্তি তীর্থানি শান্ত স্থেন ও গদাভিতা হ্যাঁ আপনি আবার তীর্থ প্রচরণ করে কি জন্য আপনি তীর্থ প্রচরণ করে ওই লোককে দেখাবার জন্য বাস্তবিক পক্ষে তীর্থগুলোকে রিচার্জ করবার জন্য আপনারা যখন মোবাইলে রিচার্জ করেন তীর্থগুলো মলিন হয়ে যায় তীর্থগুলো সব মলিন হয়ে যায় যত অত্যাচারী ব্যক্তিগণ ব্যবিচারী ব্যক্তিগণ তীর্থস্থানে গিয়ে চান করে বিভিন্ন অত্যাচার করে তীর্থস্থান মলিন হয়ে যায় তীর্থস্থান এমনকি গঙ্গাজিও বলেছিলেন ভগবানকে যে আমি জগতে যাব তো পাপ পাপিগুলোর পাপ তো আমি ধুয়ে দেব আবার আমার পাপের কি হবে তারপর আমি কি করে শক্তি পাব ভগবান যে গঙ্গাকে বলেছেন কোনো চিন্তা নেই তুমি যাও যখন সেই মহাপুরুষগণ সেই বৈষ্ণবগণ যারা ভগবানের চরণ কমলকে হৃদয়ে ধরে রেখেছে তারা যখন চান করবে তখন আবার তোমার শুদ্ধি শুদ্ধতা ফিরে আসবে মলিন তো তোমাকে করবে গঙ্গাকে বলছে মলিন তোমাকে করবে কিন্তু আবার তোমার মলিন করলেও আবার পরিষ্কার করে দেবে সাধুরা এই জন্য বলছেন ভগবদ্বিদা ভগবতহা তীর্থীভূতা স্বয়ং প্রভু আপনি তো স্বয়ংই তীর্থ আপনি আবার তীর্থ প্রচরণ করেন কি জন্য না তীর্থী কুরবন্তী তীর্থানি শান্তস্থীন ও গদাভৃতা গদাধর ভগবানকে হৃদয়তে ধরে রেখেছেন তাই জন্য তীর্থকে সেখানে পৌঁছে আপনি তীর্থকে আবার তীর্থীভূতা স্বয়ং প্রভু তীর্থকে তীর্থ বানিয়ে দিচ্ছেন শক্তি সঞ্চার করছেন এইভাবে বিদুরজি মহারাজের সম্বন্ধে বলা হলো পরে বিদুরজি মহারাজের কথোপকথন হয়ে গেলে পরে কি করে তা তো আপনি তীর্থ পর্যটন করতেন ইত্যাদি সব কথা যখন সমাপ্ত হয়ে গেল তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা অন্ধ ধৃতরাষ্ট্রকে বাঁচাবার জন্য কাউকে না বলে টুক করে তার ঘরে চলে গেলেন ঘরে গিয়ে যেই বিদুরের আওয়াজ পেয়েছেন তখন কথোপকথন হলো সম্বর্ধনা হলো বিদুরজি মহারাজ সাধুরা যখন যেরাম দরকার পরে তার অসুখকে সারাবার জন্য সেরকম ব্যবহার করেন কোনো কোনো জায়গায় কঠোর ভাষা বলেন কোনো কোনো জায়গায় মৃদু ভাষা বলেন যখন যেটা দরকার কেন এটা মেডিসিন ঔষধ বিদুজি মহারাজ গিয়ে সেখানে জ্যেষ্ঠ ভাতাকে তীব্রভাবে ভৎসনা করতে আরম্ভ এমনভাবে বলতে আরম্ভ করে আপনার লজ্জা করে না পূর্বের কথা ভুলে গেলেন যে ভীমকে বিষ দান করে মারতে চেয়েছেন যাদের পুত্রবধূকে এরকম অপমান করতে চেয়েছেন যাদেরকে অগ্নিসংযোগ করেছিলেন লাক্ষাগৃহ করে বনবাসে পাঠিয়েছিলেন অন্যায়ভাবে যাদের আর তাদেরই গৃহেতে আপনি এসে কুকুরকে যেমন পালন করে কুকুর যেমন মালিক যা দেয় হ্যাঁ সেরকমভাবে আপনি পালিত হচ্ছেন ভীমদত্তম পিণ্ডম আদত্তে গৃহপালবৎ আপনার আসক্তি এখনো গেল না লক্ষ্য করছেন না পেছনে জম দাঁড়িয়ে রয়েছে আপনার মৃত্যু বিদুজি মহারাজ যখন এইসব কথা বলছেন এত ধাক্কা দিয়েছেন মাথাটা ঘুরে গেছে এই বৃদ্ধ বয়সে এরকমটা ধাক্কা খাবেন এখন তার ছেলে নেই ছেলে মরে গেছে স্নেহ কোথায় ভেসে গেছে ছেলে তো মরে গেছে আর কি আগে তো স্নেহ তো অন্ধ ছিল ধৃতরাষ্ট্রে চোখেতে অন্ধ ছিলেন একটি ভালো কথা হৃদয়েতেও অন্ধ ছিল চোখে অন্ধ থাকলে কোনো ক্ষতি হয় না হৃদয়ে তো অন্ধ থাকলে তার যে সবচেয়ে বড় ক্ষতি যেটা আমরা কিছুদিন আগে আলোচনা করেছিলাম সুরদাসজি চোখেতে অন্ধ বাইরের দৃষ্টিতে কিন্তু অন্তরে অন্ধ নয় ওই অন্ধ চোখে দেখতে পান না লাঠি টুকে টুকে ওই বৃদ্ধ বয়সে চলে যেতেন কোথায় শ্রীনাথজি জ্যোতিপুরা সিনাজির কাছে চলে যেতেন রোজ কীর্তন শোনাতে আশি বছর কন্টিনিউয়াসলি সেদিন বেঁচেছিলাম একশো পঁচিশ বছরের ওপর দেড়শো বছর মনে শুনেছিলাম সমান ভগবানকে কীর্তন শোনা আর ভগবান বিগ্রহ থেকে প্রকট হয়ে গালে হাত দিয়ে এরম শুনতেন কেউ নেই কাজ চাই মন্দিরে কেউ নেই সব তখনকার দিনের কত লোক সংখ্যা ছিল আর বৃন্দাবন ওই জঙ্গল এরকম ভগবান প্রকটে গালে হাত দিয়ে কীর্তন শুনতেন আর সুদাসজিরাম চোখে দেখতে পান না কীর্তন করছেন এর নাম হলো ভগবান যখন এরকমভাবে বললেন অহো মহিয়সি যন্তর জীবিতাশা জয়া ভবানো আপনার বেঁচে থাকার ইচ্ছা তো মারাত্মক অহো মহিয়সি যন্তর জীবিতাশা জয়া ভবানো আপনার মতো ভীমাপবর্জিতম পিণ্ডম আদত্তে গৃহপালবৎ এই ভীমকে মরে যাওয়ার পরেও এই যা ছেলে পেলে মরে যাওয়ার পর তখনও আলিঙ্গন করে মারতে চেয়েছিল এত বল গায়ে ভীমকে যদি একবার বুকের মধ্যে নিতেন ভীমের বাঁচার ক্ষমতা ছিল না এত বলশালী ভীম ভীমকে এরম জড়িয়ে মেরে ফেলতেন এরম মারতেন চাপ দিতেন ভীম মরে যেত তাহলে দেখো কিরকম হিংস্র ভাব মানুষের কীরকম হিংসা বিদ্বেষ ওই জন্য কালকে আলোচনা করেছিলাম কেউ যদি মনে করে শত্রু বাইরে রয়েছে ভুল কথা শত্রু ভেতরে রয়েছে কাম এইস ক্রোধ এইস রজ গুণ সমদ্ভবহ মহাসন মহাপাপনা বৃদ্ধি নমেনম বৈরিনম এটাকেই অর্জুন এটাকেই জেনে রেখো শত্রু এত বড় শত্রু তোমার আর কেউ নেই গীতাতে ভগবান বলছেন উপদেশ ভীমের দ্বারা দত্ত অন্ন আপনি পাচ্ছেন আপনার লজ্জা হওয়া উচিত এইভাবে বলে যাওয়ার পর তার নির্ভেদ হলো তখন তার লজ্জা হলো কেন পুত্র আদি সবই চলে গেছে জন্মেরও অনেক কাহিনী আছে শুনলে পাগল হয়ে যাবেন ধৃতরাষ্ট্র চিন্তা করছিলেন যে সবচেয়ে আগে যদি আমার সন্তান জন্ম হয় তাহলে রাজধানীটা আমার ছেলে পাবে কিন্তু ভগবানের মার এমনই পাণ্ডুর পুত্র আগে হলো ও পুত্র হয়নি যে হলো লাস্টে একটা মাংসপিণ্ড জন্মালো এরকম সে মাংসপিণ্ডটা গান্ধারি বলে দাও ফেলে দাও কোথাতে কি একটা হলো কিছু দুর্বাসা মুনি বললেন না এটা ফেলো না এটা ফেলো না ওটা ঔষধিতে রাখলেন এটাকে শতভাগ করা হলো শত এক ভাগ তার মধ্যে থেকে ওই একশোটা প্রথম যে টুকরোটা সেখানে একশো পুত্র হলো এক কন্যা দুঃশালা যার নাম কন্যা অনেক জন্ম কিন্তু হলো তো পরে কিন্তু তার যার আগে জন্ম সেই রাজধানী পাবে তো এখন লেখা আছে এদের যাই হোক এইভাবে লাস্টে লজ্জা হলো তিনি কি করলেন কাউকে না বলে রাতের অন্ধকারেতে রাজধানী থেকে পেছনের দরজা দিয়ে রাজদরবার দেখবেন দুটো দরজা একটা সামনের দরজা একটা পেছনের দরজা থাকে পেছনের দরজা দিয়ে তিনি চলে গেলেন জঙ্গলের দিকে চলে যাচ্ছেন এবং বিদুরজি মহারাজ সঙ্গে রয়েছে বিদুরজি মহারাজ সঙ্গে রয়েছেন পেছনে পেছনে যাচ্ছেন আর গান্ধারী মাতা গান্ধারী মাতা চিন্তা করলেন আমি যবে থেকে বিবাহ হয়ে এসছি স্বামীর ব্রত গ্রহণ করেছি তো আমি যখন থেকে বিবাহ হয়ে এসছেন তখন থেকে স্বামী যেহেতু চোখে দেখেন না তিনিও পট্টি বেঁধেছিলেন চোখে সারা জীবন স্বামী দেখতে পান না পতিব্রতা ওই জন্য পতি চোখে দেখতে পান না তিনিও চোখে পট্টি বেঁধেছিলেন কিন্তু গান্ধারী মায়ের এমন ক্ষমতা ছিল ভজনের ক্ষমতা যে মন্ত্র বলে দুর্যোধনকে একেবারে এমন করে দিতে চেয়েছিলেন কোনো জায়গায় অস্ত্র মারলে তার কিচ্ছু হবে না দুর্যোধনকে কৃষ্ণ ভগবান জানেন গান্ধারী মা দুজনকে ডেকেছে আজ করি আজকে একটা লুকিয়ে আমার সামনে আসিস কিন্তু ল্যাংটো হয়ে আসবি এলে পরে আমি মন্তব্য করে দেব তোকে কেউ মারলে কিছু হবে না তো দুর্যোধন এখন কি করলেন স্নান ফান করে যেরাম যা নিয়ম বলেছেন ল্যাংটো হয়ে যাচ্ছে ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বা এই জন্যই তো ভগবান রয়েছে বলে এ কি ল্যাংটো হয়ে তুমি কোথায় চললে <laughs> লজ্জা দিয়ে ল্যাংটুই কোথায় চললে বলে মায়ের কাছে হ্যাঁ, এত বড় হয়েছ ল্যাংটুই কেউ যায় অন্তত কিছু একটু পড়ো মা তো ওরম বলবে স্নেহ ভগবানের মায়াতে মোহিত হয়ে একটা ছোট কাপড় পরে একটা প্যাঁচ দিয়ে যে বাহু পর্যন্ত আসে বাকি শরীর ন্যাকেট কিন্তু বি জায়গাটা ঢাকবার সেই জায়গাটা ঢেকে নিল কৃষ্ণ জানেন এ মরবে না পাষণ্ড এর একে মারবার জন্য ব্যবস্থা রাখতে হবে গিয়ে মন্তব্যতে করে দিলেন বাকি শরীরের কোনো জায়গায় গদা বদা মারলে কিচ্ছু হবে না যখন গদাযুদ্ধ হচ্ছে ভীমের মতো ব্যক্তি পাগল হয়ে গেছেন কৃষ্ণকে ইঙ্গিত করছে আমি পারবো না একে পরাজিত করা অসম্ভব এ কি এ শরীরে কি আছে কি জানি বিভৎস যেখানে মারছে সেখানে গদা একেবারে ঠিকরে যাচ্ছে লাস্টে ভগবান ইঙ্গিত করেছিলেন মার বেটা এইখানে মার ভীম দাদা ভীম দাদা এইখানটা মারো <laughs> তখন এইখানে মারলেন জঙ্গায় মারার পর আমাদের বলদাওজি মারা রেগে গেছেন এ কি অন্যায় কেন এখানে মারলো নিচু থেকে নিচু জায়গা মারা কোনো নিয়ম নেই আমি মেরে ফেলবো ভীমকে যখন এম রেগে গেছেন ভীম যখন আমাদের বলদাওজি মহারাজ কেন বলদাওজি মহারাজের থেকে ভীম এই দুর্যোধন গদা শিখেছিল কৃষ্ণ ভগবান তখন চালাকি করে তাকে মনটা ঘুরিয়ে দিলেন ওই যে আজকে তুমি একটা অন্যায় দেখছো এখানে মেরেছে তলায় কি তুমি আগের অন্যায়গুলো দেখলে না তো দাদাকে বোঝাচ্ছেন বুঝিয়ে ঘুরিয়ে দিলেন তাহলে ওইখানে মেরে ফেলতো কৃষ্ণ না থাকলে বলদাউজি মহারাজ মেরে ফেলতো ভীমকে রেগে গেছেন আমার শিষ্য আমি অস্ত্র শিখিয়েছি বিচারে দেখা যায় দুর্যোধনের দুর্যোধনের অস্ত্র অভিজ্ঞতা বেশি ভীমের থেকেও দুর্যোধনের গদাবিদ্যা অনেক বেশি জানা আছে কেন বল্লা বল্লাও স্বয়ং শিখিয়েছেন কিন্তু ভীমের গায়ের বলটা ওর থেকে একটু বেশি যার পক্ষে কৃষ্ণ রয়েছেন তাকে কে কি করবে এই ধরনের অবস্থায় কায়দা করে কৃষ্ণ সর্বদাই পঞ্চপাণ্ডবকে রক্ষা করেছেন যাই হোক এখন বিদুজি মহারাজ দেখছেন চলে যাচ্ছেন গান্ধারী মায়ের শক্তিটা সম্বন্ধে এই কথাগুলো বলতে বাধ্য হলাম তা আপনারা আবার গান্ধারী মাকে অবহেলা করবেন এই আবার একটা কি তা নয় প্রত্যেকের একটা বিশেষ আছে গান্ধারী মা বলছেন আমি প্রতিব্রতা আমি যখন স্বামী চলে যাচ্ছে আমিও চলে যাব স্বামী যেখানে যাচ্ছেন আমিও যাব জন্মমরণের সাথী চলল যেতে যেতে গেলে হিমালয়ের উত্তর দিকে হিমালয়ের দিকে যাচ্ছেন মানে উত্তর দিকে চলছেন যেখানে সপ্তধারা বলে একটা জায়গা আছে সেইখানে চলে গেলেন সেখানে গিয়ে যেখানে আপনারা হরিদ্বার বলেন হরিদ্বার থেকে আরও আগে যাবেন গিয়ে সেখানে সপ্তধারা গঙ্গা সাতটা ধারায় ভাগ হয়ে গেছেন সেইখানেতে একটা পর্ণকুটির তৈরি করে স্যার ভেতরে ভজন করতে আরম্ভ করলেন বিদুজি মহারাজ দূর থেকে লক্ষ্য করছেন কি গতিটা হয় দেখি আর আমি যদি সাধু হয়ে থাকি আমার আজকে উপদেশ করেছি কট্টরভাবে তাই কিছু না কিছু তো কাজ হবে দেখি কি করে সাত দিনের মধ্যে কি হলো সেই কুটিয়াটা যোগে বসলেন ধৃতরাষ্ট্র সমস্ত মনটাকে গুটিয়ে কনসেন্ট্রেট করলেন আর যোগাগ্নির দ্বারা যোগাগ্নি এরকম ধীরে ধীরে এসে এখান থেকে ব্রহ্মরন্ধ থেকে যোগাগ্নি জ্বলে উঠল যোগাগ্নির দ্বারা সেই পর্ণকুটি সব জ্বলে গেল এর নিজেও পুড়ে গেলেন তার এই যে করলেন কদিন ধরে সব তীব্র যোগ সাধন এ বলল তিনি তার লাভ হলো বিদুজি মহারাজ দূর থেকে দেখে মুচকি হাসছেন রা ভালোই হলো তাহলে উপদেশটা কাজে লেগেছে বন্ধন মুক্ত হয়ে গেল বেরিয়ে গেল সেবা তো লাভ করতে পারে না সেবা লাভ করার মতো যোগ্যতাই নেই অনেকে বলবে কি কি লাভ হলো মহারাজ বলবে ও এরকমভাবে অগ্নি বেরিয়ে গেল ব্রহ্ম লাভ করলেন কিন্তু সেবা লাভ করেন না সারা জীবন যে অত্যাচার করেছেন অত্যাচার নিজে না করলেও অনুমোদন তো করেছেন শাস্ত্র বলছেন যে অন্যায় করে আর যে মেনে নেয় অন্যায়গুলো দুজনে সমান অপরাধ আর আপনি যদি নিজে অপরাধী হন অপরের দোষ যদি দেখান তাহলে সেখানে আপনি ওই যে দোষটা দেখালেন সেই দোষটা নিজের মধ্যে চলে আসবে যা পাপি পাতকিনাম ভাবে সূচকস্য অপি তদ্ভাবে পাতকি একটা পাপ যা করেছে তুমি বদ্ধ অবস্থায় আঙুল দেখিয়ে বলবো ও দেখেছো এরম নোংরা কাজ করেছে খুন করেছে বা কিছু এটা বললেন টাকা চুরি করেছে ওর সমস্ত আত্মসা ওই পাপটা তোমার মধ্যে চলে আসবে কিন্তু সাধুগণ যখন স্বাস্থ্য বিচার করবার জন্য জমা সমাজকে বাঁচাবার জন্য যখন শাসন করবেন গুরুদেব যখন শিষ্যকে বাঁচাবার জন্য শাস্ত্রের উদাহরণ দিয়ে বললেন দেখ এই এই করেছিল তার কি গতি হয়েছিল সেটাতে দোষ লাগে না অন্যায় ব্যতিরেকভাবে গুরুদেবকে বৈষ্ণবগণকে বলতে হয় সেটাতে তাদের দোষ স্পর্শ করে না এখন কুটিয়া সমেত অন্ধ ধৃতরাষ্ট্র চলে গেলেন ব্রহ্ম এই যে এখানে বলছেন এখানে সমস্ত জ্বলে গেল জ্বলে যাওয়ার পর এবার কি হলো গান্ধারী মা বললেন স্বামী যখন চলে গেল আমি থেকে কি করব। তিনি ওই আগুনে নিজেকে বিসর্জন দিলেন বিদুরজি মা হাসতে হাসতে চলে গেলেন যা ভালোই হয়েছে যে জন্য আসা সেটা হলো উদ্দেশ্য এই যে একে যেন বাঁচানো যায় এত জীবন ধরে উপদেশ করে একে বাঁচাতে পারেনি আজ যাই হোক ভালোই হয়েছে এদিকে আমাদের যুধিষ্ঠির মহারাজ সকালবেলা উঠে তার নিয়ম গুরুজনদের দণ্ডবোধ করেন কুন্তি মাতা এবং গান্ধারী মাতা ভিতরাষ্ট্র সবাইকে দণ্ডবোধ করেন তাদের ঘরে যান দণ্ডবোধ করতে গিয়ে মাকে দণ্ডবোধ করার পর ওখানে ঢুকে দেখানি ঘরেতে কেউ নেই কোথায় গেল রোজই তো তারা ঘরেই থাকেন কোথায় গেল কোথায় আজকে ঘর ফাঁকা তখন গবলগণে অর্থাৎ সঞ্জয় গবলগ ঋষির পুত্র সঞ্জয় যিনি আমাদের বেদব্যাসজির মহারাজের কিপাতে মুনির কিপাতে কুরুক্ষেত্রে যুদ্ধটাকে রিলে করেছিলেন মনে আছে না জানেন না এই সঞ্জয় হস্তিনাপুরে বসে অন্ধ ধৃতরাষ্ট্রকে যুদ্ধে যা যা হচ্ছে এখানে বসে ওখানকার যুদ্ধে কি হচ্ছে সব রিলে করেছিলেন এই ক্ষমতাটা পেয়েছিলেন আমাদের ওই আমাদের বেদব্যাস ঋষির কৃপাতে যুধিষ্ঠির মা আজকে ঘরে গিয়ে কাঁদছেন সঞ্জয়কে বলছেন হে গবলগণে কি হয়েছে তারা কোথায় গেল আমার পিতৃব্য এরা কোথায় ঘরে দেখছি না আমার চরিত্রে বা আমার স্বভাবে কি কিনি রেগে গেলেন নাকি অসন্তুষ্ট হলেন দুঃখে গিয়ে গঙ্গায় কি ঝাঁপ দিলেন নাকি হায় হায় হায় হায় চোখে দেখতে পান না কোথায় গেল হায় হায় খুঁজে মরছেন সঞ্জয় কিছু কথা বলতে পারছেন খালি কাঁদছেন শেষে বললেন আমিও তো দেখছি নেই হয়তো চলে গেছেন কোথাও কোথায় গেল হায় হায় গঙ্গায় ঝাঁপ দিল না কি করলো আমি তো একই অপরাধী শুদ্ধ বৈষ্ণবগণ এরকমই হয় নিজে কোনো অন্যায় না করলেও সবসময় নিজেকে অপরাধ আমি তো সব এরকম আমাদের এই যুধিষ্ঠির মহারাজের যুধিষ্ঠির মহারাজ অন্যায়কে এত তাদের কোনো দোষ দর্শন করতেন না এরকমভাবে এত বড় সাধু ছিলেন এখন শেষেতে যখন যুধিষ্ঠির মহারাজ স্থির হতে পারছেন না কাঁদছেন খালি ঠিক সেই সময় নারদজি মহারাজ যদৃচ্ছাক্রমে সেখানে উপস্থিত হলেন নারজি মহারাজ যখন এরকমভাবে আসছেন ওপর থেকে আকাশ থেকে তাকে দেখে যুধিষ্ঠির মা লাপিয়ে উঠলেন ওরে তার চরণ পূজা করে তাকে উচ্চ সিংহাসন দিয়ে পূজা আদি করে তাকে প্রশ্ন করছেন প্রথমেই বলছেন নারজি মহারাজ কি ব্যাপার রাজন আজ তুমি এত বিষণ্ন এত দুঃখ করছো কি ব্যাপার আর বলবেন না আমি কত বড় অপরাধী দেখুন আমার পৃথিব্য এবং গান্ধারী মাতা আমাকে আমার আচরণে আমার স্বভাবে চরিত্রে হয়তো দুঃখ পেয়েছেন ছেড়ে দিয়ে আমাদের কোথায় চলে গেলেন অনাথ করে চলে গেলেন হায় হায় আমরা কি করব হাউ হাউ করে কাঁদছেন নারদজি মহারাজ নারদজি মহারাজের বিচরণ কেন হয় একটা সাধু যেখানেই যান যেখানেই যান যারা অবিশ্বাসী তারা বিশ্বাস করেন না যারা গুরু বৈষ্ণবে পূর্ণ বিশ্বাস রাখেন তারা বলেন তিনি যেখানেই যাবেন সেখানেই মঙ্গল করার জন্যই যান অন্য কোনো কারণে সন্ধ্যেবেলা এই সম্বন্ধে আমি আলোচনা করব নারজি মহারাজ বললেন রাজন তুমি কি ভাবো তুমি কি নিজেকে ভাবো তুমি মনে করো কি সমস্ত জগতে তুমি রক্ষাকর্তা তুমি কি মনে করো এই অন্ধ ধৃতরাষ্ট্রজি ধৃতরাষ্ট্র পিতৃব্য এবং গান্ধারী মাতা এদের রক্ষাকর্তা তুমি ছিলে তুমি কার্য কী কারণে প্রত্যেক জীবের নিজ নিজ ভাগ্য থাকে নিজ নিজ কর্মফল থাকে সেই অনুযায়ী সেই অনুযায়ী জীবে চলে তুমি এর মধ্যে দুঃখ প্রকাশ করার কারণটা কি কি কারণ বলো তো খবরদার এ ব্যাপারে দুঃখ প্রকাশ করো না ঋষি বল আমি তো জানতে চাই কোথায় কারণ না জেনেই বা জানলে তো তুমি তার পেছনে দৌড়াবে খবরদার তাদের পেছনে যাবে না আজকে এত বছর পর এই তোমার পৃথিব তার কাণ্ডজ্ঞান হয়েছে সে গেছেন ভজন করতে গেছেন হিমালয়ে হিমালয় পাদদেশে সপ্তধারা বলে জায়গা অদ্যতনাথ সপ্তমেহনী আজ থেকে সপ্তম দিনে তার কুটিয়া সমেত তিনি জ্বলবেন তার যে ভজন তার সিদ্ধি হবে যে ভজন তিনি করেছেন যাই হোক খবরদার তাদের পেছনে কিন্তু যাবে না গিয়ে তাদেরকে ফিরিয়ে আনবে না তাদের মঙ্গলের রাস্তায় তুমি বিঘ্ন সৃষ্টি করবে না কি ভাবো তুমি এই জগতে কে কাকে রক্ষা করে পিতা বাচ্চাকে রক্ষা করে যদি পিতা বাচ্চাকে রক্ষা করে তো শিশু বয়সে পিচ্ছা পুত্র মারা যায় কি করে যদি মনে করো যে বাচ্চাটা বড় হয়ে আমাকে রক্ষা করবে বাচ্চাটা বড় হয়ে গেল কিন্তু আমার দুর্দশা শেষ হলো না কেন বাস্তবিক পক্ষে এটা অজ্ঞানের কথা জগতে কোনো কেউই কাউকে রক্ষা করতে পারে না নারদজি মহারাজ সুন্দর একটা উপদেশ দিলেন যেটা চিরকাল কণ্ঠের হার হিসাবে রেখে দেবেন সংসার জীবন করুন আমি সংসার থেকে পালাতে কাউকে বলিনি আমি সংসার থেকে কাউকে পালাতে বলছি না আমি বরঞ্চ উল্টো বলি সংসার থেকে না পালিয়ে সংসারই থাকো ত্যাগী হয়ে কোথায় যাবে এই তো অবস্থা দেখছো সাধু মহলে লাভ কিছু হবে না কপট ত্যাগী হবে ঠকাবে লক্ষ্যে বরঞ্চ এত কষ্ট করে রোজগার করছো দুটো পয়সা মটে দিচ্ছ যাক ভগবানের দিচ্ছি কোনো না কোনো কারণ তো দিচ্ছে সাধু সেবা করছে কিছু তো করছে আর আমরা গৃহস্থ পচা গৃহস্থ মারা আমাদের দ্বারা ভজন হয় না এটা তো একটা বড় দৈন্য আমি ত্যাগী হয়ে গেছি এটা একটা বড় অহংকার আর গোপনে ব্যবচার করছি স্ত্রী সঙ্গ আজ সবই চলছে এটার থেকে যারা গৃহস্থ তারা কোটি গুণে অনেক ভালো তারা এই না হলেও কালকে ভগবানকে লাভ করতে পারেন তাদের হৃদয় যদি নির্মল থাকে গৃহস্থ হলে তো দোষের কিছু নেই দোষের কিছু নেই তারা যদি ঠিকমতো ভজন করতে পারেন ভগবানকে লাভ বরঞ্চ স্বামী এবং স্ত্রী একই সঙ্গে যদি কৃষ্ণের ভজন করেন তাহলে যেহেতু দুটো আত্মা দুটো শরীর এক আত্মা হয়ে গেছেন তাই তো যখন বিবাহ হয় বিবাহ বিবাহ বিবাহের ডেফিনেশনটাই তো তাই বিবাহের ডেফিনেশন তাই তো যখন মন্ত বলেছিলেন বিবাহ করে তখন কি বলেছিলেন হ্যাঁ যদিদম হৃদয়ন তব তদিদম হৃদয়ং মম ঋগ্বেদের মন্ত্র এটা বলেছিল তোমার হৃদয় যায় আমার হৃদয় তাই হাতে হাত রেখে পানি গ্রহণ হয়েছিল আর ইংরেজের দার্শনিকগণ যারা আছেন বিদেশ তারাও তাই বলছেন marriage is nothing but friendship between two human soul having two different body দুটা আলাদা শরীর কিন্তু বন্ধুত্ব হয়ে এমন হয়ে গেছে একাকার বাস্তবিক আর তারা যদি ওই অবস্থায় তাদের শরীরের প্রতি আসক্তি না রেখে তারা এমনভাবে বন্ধুত্ব করেন যে আমরা দুজনে মিলে কৃষ্ণের সেবা করব তখন কৃষ্ণ আরও বেশি একেবারে চিন্তিত হয়ে বলেন যেমন বিদুরজি মহারাজ বিদুরানী একটা উদাহরণ দিলাম বিদুরজি মহারাজ এবং বিদুর বিদুরজি স্ত্রী দুজনে মিলে এমনভাবে কৃষ্ণকে ভজন করেছে কৃষ্ণ পাগল হয়ে গেছিলেন দুর্যোধনের রাজধানীতে সেখানে বিশাল নিমন্ত্রণ বিশাল নেমন্তন্ন কৃষ্ণকে যে কি খাওয়াবে কৃষ্ণ বলছে না বয়ে গেছে তোর ওসবগুলো খা খেতে আমাদের চৈতন্য মহাপুর নিমাই বলে গ্রন্থটা নিমাই বলে গ্রন্থটা বেরোবার সঙ্গে সঙ্গে দু মাসের মধ্যে ফিনিশ দেবানন্দ গরিমঠ বলছিস আমি তো গ্রন্থ দিই ওখানে দিয়ে বলছি মারা দু মাসের মধ্যে ফিনিশ ওইখানে আছে নিমায়ের ছোটোবেলাকার কথা মুরারিগুপ্তের বাড়িতে গেছেন মুরারিগুপ্ত হনুমানের অবতার ইচ্ছে করে লীলা করেছেন যে উর্বে পূর্বে যোগবৈশিষ্ট্য ব্যাখ্যা করতেন ভক্তির ব্যাপারে দেখাতেন না ইচ্ছে করে এটা প্রমাণ করেছেন আর চৈতন্য মহাপ শিশু হয় নিমাই ল্যাংটোপদে ঘোরে চারিদিকে ঘুরে বেড়া নিমাই জানে এই মুরারি কেবল যোগ বৈশিষ্ট্য ব্যাখ্যা করে ভগবানের লীলা ভগবানের চিন্তা এসব করে না এটা ভক্তের সঙ্গে ভগবান এটা লীলা ইচ্ছা করে একদিন মুরারি দেখছেন একজনকে বোঝাতে বোঝা ভগবান হচ্ছে এরা ভগবানের ব্রহ্মবস্তু এরা বোঝাবার বোঝাতে বোঝাতে রাস্তা দিয়ে যাচ্ছেন আর নিমাই বাচ্চা নিমাই পেছনে পেছনে যাচ্ছেন মুরারি বলছেন ব্রহ্ম হচ্ছে এরকম এরকম আর নিমাই পেছনে ভেঙাতে ভেঙাতে যাচ্ছে ব্রহ্ম হচ্ছে এরকম এরকম বলে বারবার কে বলে রে বাবা পেছন থেকে দেখে ভেঙাচ্ছে আমাকে বলে এই মুরারি জানিস না ভক্তি কি এইসব ব্যাখ্যা করছি খালি উল্টো পাল্টা জিজ্ঞাসা করবেন নিমাই ছোট বয়স একদিন নিমাই কি করলেন মুরারি বাড়িতে চলে গেছেন মুরারি বাড়িতে গিয়ে দেখে মুরারি খেতে বসেছে মাথা নিচু করে আমরা খাচ্ছি অন্নভন্ন মেখে খাচ্ছি ওখানে কাপড় চোপড় নেই দিগম্বর কে নিমাই নিমাই ছোট্ট ছেলে দিগম্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পাতে পেছাপ করে দিল কে পেছাপ করলো মাথা তুলে দেখে এরে পিছেপ করে দিলে হ্যাঁ মুরারি যে ভগবানের ভক্তিকে মানে না তার পাতে দাঁড়িয়ে আমি পেছাপ করি কি করবি কর ভগবানের স্বরূপটাকে উপলব্ধি করলো নিমায় আরে পাপ রে বাপ এগুলো ছেলেবেলাকার ঘটনা বহুপাত অনুমোদন করেছেন বিশাল আনন্দময় কথা সব কথা চৈতন্য চৈতন্য ভাগবতে নাই বিভিন্ন কর্চা আছে মুরারিগুপ্ত লিখে গেছেন এ সবাই জানে না কত গম্ভীর এসব কথা তো যারা ভক্তি মানে না তাদের খাওয়ার পাথেতে নিমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছাপ করে ভক্তি মানতেই হবে না কোথায় যাবে কোথায় ভক্তি তো অমৃত স্বরূপ এটা বিদুরানী বিদুর আর বিদুরের স্ত্রী দুজনে ভালোবাসে বলে ওই তুই এত রান্না করেছিস কৃষ্ণকে বলছে তোমার জন্য এত সব ভান্ডারের ব্যবস্থা খিদে নেই শরীর খুব খারাপ কিছু তো খাও জলও খেতে পারবো না এত শরীর খারাপ ওর কাছে জল ছোঁয় কেউ ওখানে জল ছোঁয় ওখানে চলে গেলেন ওখান থেকে রাজধানীতে বলে আই খিদে নেই বলে এত কিছু বানিয়েছি সোনার পাত্রে করে সব রেখা রাখা আছে বলে খিদে নেই একটু জলও খেলেন না সোজা চলে গেলেন কোথায় গেলেন বলে রাজধানী ছেড়ে বেরিয়ে সোজা বিদুরের বাড়িতে বিদুরের বাড়িতে কড়া নাচ্ছেন ভেতরে ঢুকে বিদুর গেছে ভিক্ষায় আর বিদুরানীকে বলছে আমার বড় খিদে পেয়েছে শিগির খেতে দাও বলে বলে কি একটু আগে বললাম খিদে নেই কত মিথ্যেবাদী দেখো আর এখন বলছে খেতে দাও বিদুরানি ঘাবড়ে গেছে ঘরে তো কিছুই নেই ভিক্ষা করে আনবেন সঞ্চয় থাকে না আপনাদের বিশ্বাস হবে না সঞ্চয় রাখে না যে কালকে আমি এই চালটা রেখে দিই কালকে রান্না করবো না ইদানিং কালে ওই চল্লিশ পঞ্চাশ বছর আজও বারাণসীতে একজন ছিলেন সাধু ভজন করতেন গৃহস্থ ব্যক্তি বিরাট ভজন করতেন তাদের লাইনের ভজন করতেন আমার নিন্দা করার কোনো প্রশ্ন নেই সকালবেলা উঠেই মৌন থাকতেন ভজন করার পর স্ত্রীকে বলে দিতেন আজকে এতটা ভিক্ষা আসবে দেখবে আর স্ত্রী সত্যি সত্যি তাই ভিক্ষা আসতো যা বলে আগে থেকে বলে স্ত্রীকে বলবে আজকে দেখবে এই ভিক্ষা আসবে তাই ভিক্ষা আসতো আর ভিক্ষা যা আসবে সব রন্ধন বন্ধন সব করে যতটুকু লাগবে বাকি সব দান ফান করে শেষ করে দিতেন কালকে কি খাবেন আর না রাখতেন না মানে সঞ্চয় বলে কোনো কথাই নেই সঞ্চয় বলে কোনো কথাই নেই রাখতেন না এরকম ধরনের বিদুরজি সেখানে কৃষ্ণ ভগবান জামা খিদে পেয়েছে বিদুরজি কি করেছেন দেখে গাছেতে কলাগুলো একটু পাকা পাকা মনে হচ্ছে তাড়াতাড়ি পেরেছেন পেরে এবারে কৃষ্ণকে বসিয়েছেন নিজেও বসেছেন তা একটা একটা করে কলা ছাড়াচ্ছেন কলাগুলোকে ফেলে দিচ্ছেন খোসাগুলো কৃষ্ণের হাতে দিচ্ছেন ভাবে বিহল হয়ে গেছে খোসাগুলো নিয়ে কৃষ্ণ খাচ্ছেন ভাবে বিউল মানে খোসাটাকে ফেলতো আর কলাটাকে দিও মাথাই নেই একটা কলা ছাড়াচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ যে এসছেন একদম মোহিত হয়ে গেছেন পাগল খোসাগুলোকে হাতে দিচ্ছেন কলাগুলোকে বেলছেন কৃষ্ণ এই খোসাগুলোকে খাচ্ছেন বিদুর বিদুরজি মহারাজ ঘরেতে ঢুকেছেন বিখ্যাত দেখে এই দৃশ্য দেখে একেবারে চড়ক গাছে করে কি ওরে খেপি কি করছিস এগুলো প্রভুকে খোলাগুলো দিচ্ছিস আর কলা ফেলে দিচ্ছিস কই দেখিনি তো তাই কৃষ্ণ হেসে বলছে না আমি কলা খাই না আমি খোসা খাই আমি তো ভালোবাসা খাই আমি চিরকাল ভুকা চিরকাল আমি ক্ষুধার্ত প্রেমের ক্ষুধার্ত ভালোবাসা ওই জন্য চৈতন্য চরিতামিতে সিদ্ধান্ত রয়েছে স্নেহ সেবা মাত্র অপেক্ষা কৃষ্ণ ভজনে কৃষ্ণ ভজনে কিছু লাগে না কৃষ্ণ ভজনে স্নেহ সেবা মাত্র অপেক্ষা খালি আমাকে কতটা ভালোবাসে ব্যাস আর কিছু দরকার নেই কিন্তু কৃষ্ণকে ভালোবাসতে পারবে কেউ পারছে না তার সঙ্গে সম্বন্ধ হচ্ছে না বড় দুঃখের ব্যাপার বিদুরজি মহারাজের এই শ্লোক বলে আমি যে শেষ করব আমাদের অন্য অন্য সেবাকর্ম এদের আছে আমার তো আর কোনো কাজ নেই খালি বলেই যাব সে বলছেন বিদুরজি মহারাজ বলছেন বিদুরজি মহারাজ বলছি এই হ্যাঁ, হ্যাঁ, নারদজি মহারাজ বলছেন বিদুরজি নয় বিদুরজি তো এসব কথা বললাম নারদজি মহারাজ এই যুধিষ্ঠিরকে বলছেন কাল কর্ম গুণাধীন দেহ আয়ম পঞ্চভৌতিকা পাঞ্চভৌতিকা কথম অন্যাংস্ত গোপায় সর্পগ্রস্ত জয়াপরম এই শ্লোকের ব্যাখ্যা আমি সন্ধ্যাবেলা করব কাল কর্ম গুণাধীন দেহ আয়ম পঞ্চ পাঞ্চভৌতিক কথম অন্যাংস্ত গোপায়েত সর্পগ্রস্ত জয়া অপরাহা বাঞ্ছা কল্পদুর্বশে কে বাসিন্দু ভবচ পতিতানং পাবন ভবিষ্ণ নমো নমঃ